জীবনের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমতি এনেছি আমরা বিশ্বে করেছি গেতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমতি এনেছি আমরা বিশ্বে করেছি গেতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষণি গাড়ি শীতল শান্তি ধারা পাপবিদগ্ধ তৃষিত ধারার লাগে আনিল যারা মরুর তপ্ত বক্ষণি গাড়ি শীতল শান্তি ধারা উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবারই বক্ষপাতি আমরা শেষ জাতি আমরা শিশি জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা শিশে জাতি সাম্যমতি এনেছি আমরা বিশ্বে করেছি গেতি আমরা শিশি জাতি আমরা শিশি জাতি কেবল মুসলমানের লাগিয়া সেনিক ইসলাম সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম কেবল মুসলমানের লাগিয়া সেনিক ইসলাম সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম আমির ফকির ভেদ নাই সবে সব ভাই একসাথী আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমতি এনেছি আমরা বিষ করেছি গতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি وقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم وقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও ঘুরে ঘুরে হত্যা করো কাফির জেঠা পাও ঘুরে ঘুরে হত্যা করো কাফির জেঠা পাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও তোমার ঘরে যা কিছু ছিল লুণ্ঠন করে নিল তোমার মা ও বোনের ইজ্জত কেড়ে নিয়ে গেল তোমার ঘরে যা কিছু ছিল লুণ্ঠন করে নিল তোমার মা ও বোনের ইজ্জত কেড়ে নিয়ে গেল তোমার ঘরে যা কিছু ছিল লুণ্ঠন করে নিল তোমার মা ও বোনের ইজ্জত কেড়ে নিয়ে গেল আরতে করা ঘুমিয়ে জাগ্রত হলাপ দিয়ে আরতে করা ঘুমিয়ে জাগ্রত হলাপ দিয়ে বজ্র হুঙ্কার মেরে ওদের পিছু ধাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও ঘুরে ঘুরে হত্যা করো কাফির জেঠা পাও ঘুরে ঘুরে হত্যা করো কাফির জেঠা পাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও মাদ্রাসা মসজিদ কত যে শহীদ করে দিল নিরাপরাধ কত জনের জীবন কেড়ে নিল মাদ্রাসা মসজিদ কত যে শহীদ করে দিল নিরাপরাধ কত জনের জীবন কেড়ে নিল মাদ্রাসা মসজিদ কত যে শহীদ করে দিল নিরপরাধ কত জনের জীবন কেড়ে নিল গর্জে ওঠো সুবোধ নিতে হবে প্রতিশোধ গর্জে ওঠো সুবোধ নিতে হবে প্রতিশোধ নারায় তাকে বীর বলে অস্ত্র নয়নি ঝাড়াও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও ঘুরে ঘুরে হত্যা করো কাপির যেথা পাও ঘুরে ঘুরে হত্যা করো কাপির যেথা পাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও অস্ত্র হাতে নাও মুজাহিদ অস্ত্র হাতে নাও إن الله يحب الذين يقاتلون في سبيله يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصود ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লং ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে শান্ত হব শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লং ঘন করে সামনে গিয়ে যাব বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সমতল আর সম বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সমতল আর সম সুবাস ছড়াব কভু জালিমের রাতে জগৎ ভাসিয়ে খেলত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে বেগে ক্ষান্ত হব মোরা কি আল্লাহ বিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না মোরা কি আল্লাহ বিশ্বাসী কুফুর শিরিক মোরা মালিনা খোদার জমিনে তাগতি হুকুমত ধ্বংস করে মোরা ধন্য হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব রাসুলাম পথ নির্দেশিকা রাসুল আমাদের কমান্ডার কোরআন মোদের পথ নির্দেশিকা তুফান আগুন পানি মোকাবেলা করে যেথায় বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে কান্ত হব সিদ্দিকি ইমান হায়দারিতে যে আল্লাহর পথে লড়ে যাব সিদ্দিকি ইমান হায়দারিতে যে আল্লাহর পথে লড়ে যাব মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্লান্ত হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মোদের অভিধানে জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মোদের অভিধানে সারা তেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্ত চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত গিয়ে ক্ষান্ত হবই সত্য প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা বিজয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব সত্য প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব